যার অশেষ মেহরবানিতে আহলাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত তেইশতম বার্ষিক তাবলিগ ইজতেমা দু হাজার তেরোই উপস্থিত হয়ে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েও আমাদের ষষ্ঠ সম্মেলন চালিয়ে যেতে পারছি তাই আমরা সব বলি আলহামদুলিল্লাহ তারপর পরেই প্রণবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহাসাল্লামের প্রতি বর্ষিত হোক অসংখ্য দরুদ সালাম আমার সব বলি সাল্লাহ আলিহাসাল্লাম মানব জীবনে মানুষ যত পাপ করে থাকে পৃথিবীর বুকে যত প্রকার পাপ রয়েছে তার মধ্যে শির্ক হচ্ছে সবচেয়ে বড় পাপ মহান আল্লাহ তালা বলেন ওয়াইজ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم লোকমান আলাইহি সালাম তার পুত্রকে উপদেশ স্বরূপ বলেছিলেন ইয়া বুনাইয়া হে বৎস লা তুশরিক বিল্লাহ তুমি আল্লাহ তালার সাথে শিরিক করবে না ইন্না শিরকাল আজুলমুন আজিম নিশ্চয় শির্ক হচ্ছে সবচেয়ে বড় জুলুম বা পাপ রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বুখারির ছয় হাজার ছয়শত পঁচাত্তর নম্বর হাদিসে বলেন আল কাবায়ের কাবেরা গুনাসমূহ হচ্ছে আল ইসরাকুবিল্লাহ আল্লাহ তালার সাথে শিরিক করা ওয়াকুকুল ওয়ালেদাইন পিতামাতার অবাধ্য চলা ওয়াকাতলুন নাফসে হত্যা করা ওয়ালিয়ামিনুল গামুসু এবং মিথ্যা কসম খাওয়া অত্র হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম চারটি কাবিরা গুনার কথা উল্লেখ করেছেন যার প্রথমটি হচ্ছে আল ইশরাক বিল্লাহ আল্লাহ তালার সাথে শিরিক করা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলাম যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম সন্তান চাচ্ছে চরমনাই পীরের নিকটে যে সন্তান চাচ্ছে এই শিরিক করার কারণে তার সালাতের নেকি সিয়ামের নেকি হজ্জের নেকি জাকাতের নেকি নষ্ট হয়ে যাবে এই জন্য এই শিরিককে একটি ছিদ্রের সাথে তুলনা করা যায় কোনো পাত্রের তলায় যদি বড় ধরনের কোনো ছিদ্র থাকে তাহলে যেমন ওই পাত্রে পানি ঢেলে কোনো লাভ হয় না আপনি যতই পানি ঢালুন না কেন সব পানি ওই ছিদ্র দিয়ে মাটিতে পড়ে যাবে অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার সাথে শিরিক করে তাহলে তার নেক আমল করে কোনো লাভ হবে না সে যতই নেক আমল অর্জন করুক না কেন এই শিরিক করার কারণে তার সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে দলিল আল্লাহ তালা বলছেন ওয়ালাউ আশরাকু লা হাবিত আনহুম মা কানু ইয়ামালুন যদি তারা শিরিক করে তাহলে তাদের জীবনের কৃত সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে মহান আল্লাহ তালা অন্য আয়াতে রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন লাইন আশ্রক্তা যদি তুমি শিরিক করো লায়াহবাতন না আমালুক তাহলে তোমার জীবনের কৃত সমস্ত নেকামল ধ্বংস হয়ে যাবে ওয়ালাতা কোন মিনাল খাসিরিন এবং তুমি অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে অতএব শিরিক করলে নেক আমল করে লাভ হবে না সে যতই নেকামল অর্জন করুক না কেন সব নেকামল শিরিক করার কারণে ধ্বংস হয়ে যাবে এখন পরিণামে পরকালে তার স্থান হবে জাহান্নাম কেননা আল্লাহ তালা শিরিককারীর জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন আল্লাহ তালা বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ যে ব্যক্তি আল্লাহ তালার সাথে শিরিক করবে ফকদ হারাম আল্লাহ আলাইহিল জান্না আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন ওয়ামা ওয়াহুন্নার আর তার আশ্রয়স্থল হবে জাহান্নাম ওয়ামা আলিজালিমিন আমিন আংসার আর এইরূপ জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন সিনতানে মুজিবাতানে দুইটি জিনিস অনিবার্য যা অবশ্যই ঘটবে কলা রাজুন ইয়া রাসুল আল্লাহ মাল মুজিবাতানে এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম দুইটি অনিবার্য জিনিস কি যা অবশ্যই ঘটবে তখন রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন মাম্মাতা ইউশরিক বিল্লাহ হে আন্দা খালান্নার যে ব্যক্তি আল্লাহ তালার সাথে শিরিক করে মৃত্যুবরণ করবে সে ব্যক্তি জাহান নামে প্রবেশ করবে এটি অনিবার্য জান্না আর যে ব্যক্তি আল্লাহ তালার সাথে শিরিক না করে মৃত্যুবরণ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এটিও অনিবার্য অতএব শির্ক অত্যন্ত ভয়ঙ্কর পাপ অবশ্যই অবশ্যই এই পাপ থেকে সকলকেই বেঁচে থাকতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন বিল্লাহ তুমি আল্লাহ তালার সাথে শিরিক করবে না ওয়াইন কুতিলতা যদিও তোমাকে হত্যা করা হয় এবং আগুন দিয়ে পড়িয়ে দেওয়া হয় তবুও তুমি আল্লাহ তালার সাথে শিরিক করবে না অতএব শিরিক থেকে যে কোনো মূল্যে অবশ্যই প্রতিটি মুসলিমকে বেঁচে থাকতে হবে যদি শিরিক থেকে বেঁচে না থাকি অবশ্যই অবশ্যই তার পরিণাম জাহান্নাম অবশ্যই তার পরিণাম জাহান্নাম হবেই যেটা রাসুল সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন তার জন্য জাহান্নাম অবধারিত এখন আসুন আমরা আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে কি কি শিরিক করে থাকি আমাদের মধ্যে বহুত শির প্রচলিত রয়েছে তার মধ্যে বহুল প্রচলিত যে দু চারটি তা বলেই আমাকে ক্ষান্ত থাকতে হবে বক্তব্য শেষ করতে হবে সময় সংক্ষেপ বলছিলাম আমাদের কারো সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে এমন অসুস্থ হয়েছে ভালো হওয়া আশা করা যায় না কিন্তু কোনো এক ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করার মাধ্যমে আল্লাহ তালার বিশেষ রহমতে আমার সন্তান যখন সুস্থতা লাভ করলো তখন আমি এমন খুশি হলাম খুশিতে বাঘ বাঘ হয়ে ডাক্তারের প্রশংসা করতে করতে বলে ফেললাম ডাক্তার সাহেব আপনি ছিলেন বলে আমার ছেলেটি বেঁচে গেল আপনি যদি না থাকতেন হয়তো আমার ছেলেটি মরেই যেত এই কথা বললে শির্ক হবে ডাক্তার রোগী ভালো করার ক্ষমতা রাখে না আল্লাহ তালায় আমার সন্তানকে সুস্থতা দান করেছেন আপনি গাড়িতে চড়ে যাচ্ছেন দেখছেন অ্যাক্সিডেন্ট মনে হয় হয়েই গেল কিন্তু আল্লাহ তালা আপনাকে বাঁচিয়ে দিয়েছেন সাথে সাথে বলে ফেললেন মাশা আল্লাহ ড্রাইভার খুব পাকা ড্রাইভার ড্রাইভার যদি ভালো না হতো আজকে অ্যাক্সিডেন্টটা হয়েই যেত এই কথা বললে শির্ক হবে ড্রাইভার ক্ষম কোনোই ক্ষমতা রাখে না অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর আল্লাহ তালাই আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছেন ড্রাইভার আপনাকে বাঁচান নাই ওই এই জন্য এই কথা বললে অবশ্যই শির্ক হবে মাঝি ভালো তাই নৌকা ঢুকলো না এই কথা বললে শির হবে যমজ কলা খেলে যমজ সন্তান হতে পারে এই ধারণা পোষণ করলে শির হবে যমজ কলা কখনো যমজ সন্তান দান করতে পারে না যমজ সন্তান দান করার ক্ষমতা একমাত্র আল্লাহ তালার হাতেই রয়েছে কার হাতে ভাই আল্লাহ তালার হাতে আল্লাহ তালার এই ক্ষমতাকে যদি কলার হাতে দিয়ে দেন তাহলে কি হবে শের হবে অবশ্যই অবশ্যই যমজ কলা কখনোই যমজ সন্তান দিতে পারে না এর প্রতিবাদ স্বরূপ আজকে থেকেই প্রত্যেককে যমজ কলা খাওয়া শুরু করতে হবে ভয় করছেন নাকি অবশ্যই আজকে থেকে যমজ কলা খাওয়া শুরু করুন দুইটি উপকার পাবেন দুনিয়াবি পরকালীন পরকালীন উপকার হচ্ছে আপনি একটি শিরিক ত্যাগ করলেন এই জন্য অনেক নেকি পাবেন দুনিয়াবি উপকার অর্থনৈতিক উপকার দুই কলা এক কলার দামে পাবে পাবেন পাবেন না অবশ্যই আজকে থেকে বেশি বেশি যমজ কলা খাওয়া শুরু করুন যমজ কলা কখনোই যমজ সন্তান দিতে পারে না ছোট্ট শিশুর কপালে কাজল দিয়ে একটি ফোঁটা দেওয়া হয় এই কাজল দিয়ে ফোটা দেওয়া শির উদ্দেশ্য হচ্ছে এই ফোঁটা দেওয়ার কারণে নজর লাগবে না অবশ্যই এই উদ্দেশ্যে কাজল দিয়ে কপালে ফোটা দেওয়া শির্ক বর্তমান যুগের মহিলাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে যে না সুন্দর লাগে এই জন্য দেওয়া হয় কিন্তু নয় অবশ্যই কিছু বৃদ্ধা মহিলাদেরকে জিজ্ঞেস করবেন বলবে কি জন্য দেওয়া হয় যেহেতু এর উৎপত্তি হচ্ছে শিরিক থেকে অতএব সুন্দর লাগার উদ্দেশ্যেও এই ফোটা দেওয়া যাবে না সৌন্দর্য বর্ধনের জন্য অনেক উপায় রয়েছে কালি দিয়ে ফোটা দেওয়ার কোনোই প্রয়োজন নেই বর্তমান বাংলাদেশে আরও একটি শির্ক ব্যাপক আকারে প্রসার লাভ করেছে সেটি হচ্ছে যেখানে সেখানে দেখবেন আল্লাহ মুহাম্মদ লিখা আপনি আজকে বাসে বাসে চড়বেন দেখবেন বাসের দুই পার্শ্বে আল্লাহ মোহাম্মদ লিখা আপনি মসজিদে ঢুকছেন সালাদ আদায়ের জন্য দেখবেন যে মেহরাবের দুই পার্শ্বে আল্লাহ মোহাম্মদ আচ্ছা আল্লাহ মোহাম্মদ লিখে কেন আপনারা জানেন আবনানা যখন ছোট ছিলেন তখন কি আল্লাহ মোহাম্মদ বাংলাদেশে লেখা দেখেছেন একসাথে পাশাপাশি এখন আসলো কোথায় থেকে এবং প্রত্যেকে সুন্দর সুন্দর টাইলস তৈরি হয়েছে মসজিদে লাগানোর জন্য আল্লাহ মোহাম্মদ লেখার জন্য এটা আসলো কোথায় থেকে এর উৎপত্তি স্থলের কোথা এবং এটা কি উদ্দেশ্যেই লেখা হচ্ছে এটা আমাদের উদ্ঘাটন করা দরকার এটা হচ্ছে সুফেদের একটি আকিদা সুফেদের আকিদা হলো যিনি আল্লাহ তিনি মোহাম্মদ আল্লাহ তালাই মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের রূপ ধারণ করে দুনিয়াতে এসেছিলেন নাওজবিল্লা নাওজবিল্লা পড়বেন না কোনো ব্যক্তি যদি অন্তর থেকে আল্লাহকে মোহাম্মদকে আল্লাহ বলেন তাহলে সে কি থাকবে মুসলিম থাকবে এটা কি বড় ধরনের শিরিক নয় আল্লাহর আসনে যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বসিয়ে দেয় তাহলে কি বড় শিরিক নয় অবশ্যই এই আকিদা আমাদের মাঝে ব্যাপক আকারে প্রসার লাভ করেছে আমি বিশ্বাস করি বর্তমান বাংলার মানুষ যারা পাশাপাশি আল্লাহ মোহাম্মদ লিখেন তারা অন্তর থেকে আকিদা পোষণ করেন না যে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ কিন্তু লিখেন লিখেন কেন আমরা বিশ্বাস করি না তারপরেও সুফি সম্প্রদায় আমাদের মাঝে এ আকিদা ঢোকালো কেন কেন আমাদেরকে লিখা শিক্ষা শিক্ষা দিল এর একটি উদ্দেশ্য রয়েছে এই উদ্দেশ্যের কথা বলতে গেলে একটি ঘটনা উল্লেখ করতে হবে আল্লাহ তালা বলছেন ওয়াকালুলা তাদারুন্না আলিহাতাকুম ওয়ালা তাদারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুআআম ওয়ালা ইয়াগুসা ওয়া নাসরা তোমরা তোমাদের উপাস্যদেরকে ত্যাগ করো না এবং ত্যাগ করো না ওয়াদ সোয়া ইয়াগুস ইয়াউক এবং নাসরকে অত্র আয়াতে আল্লাহ তালা কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করলেন যার যারা হচ্ছেন ওয়াদ সোয়া ইয়াগুস ইয়াউক এবং নাসর এই সমস্ত ব্যক্তিগণ নূহ আলাহ সম্প্রদায়ের সব চাইতে নেককার ব্যক্তি ছিলেন যখন এই সমস্ত নেককার ব্যক্তিগণ মৃত্যুবরণ করলেন তখন কিছু শয়তান শ্রেণীর মানুষ নূহ আলাহ সম্প্রদায়ের লোকদেরকে এসে কুমন্ত্রণা দিল যে আরে তোমাদের সম্প্রদায়ের এত নেককার ব্যক্তি এরা মৃত্যুবরণ করলো পরবর্তী প্রজন্মের লোকেরা তো এদেরকে ভুলে যাবে স্মরণ রাখতে পারবে না তো কি করা দরকার যেখানে যেখানে এই সমস্ত ব্যক্তিগণ বসত সেখানে সেখানে তাদের মূর্তি স্থাপন করা হোক এবং তাদের নামকরণ করা হোক তাহলে এই সমস্ত মূর্তিদেরকে দেখে পরবর্তী প্রজন্মের লোকেরা স্মরণ করতে পারবে যে হ্যাঁ আমাদের সম্প্রদায়ের এরা নেককার ব্যক্তি ছিলেন নুহারামের সম্প্রদায়ের লোকেরা ভাবলেন প্রস্তাবটি তো খারাপ নয় প্রস্তাবটি সুন্দর প্রস্তাব এত নেককার ব্যক্তিকে মানুষ ভুলে যাবে এটা মানা যাবে না অতএব মূর্তি স্থাপন করা হোক এবং তারা মূর্তিগুলো স্থাপন করলেন নামকরণও করলেন যারা মূর্তিগুলো স্থাপন করলেন তারা কিন্তু তখন ওই মূর্তিগুলোর ইবাদত করতেন না কিন্তু যারা মূর্তিগুলো স্থাপন করেছিলেন তারাও যখন মৃত্যুবরণ করলেন পরবর্তী প্রজন্মের লোকেরা এসে তাদের এই মূর্তি স্থাপনের উদ্দেশ্যের কথা ভুলে গেল এবং এই সমস্ত মসজিদ মূর্তিদের এই বাদাত শুরু করে দিল পূজা শুরু করে দিল দেখছেন উদ্দেশ্য ছিল মূর্তি তৈরি করার পরবর্তী প্রজন্মের মানুষ স্মরণ রাখবে কিন্তু হয়ে গেল কি হয়ে গেল শির অনুরূপভাবে ভাবে যদিও বাংলার মানুষ আজকে অন্তর থেকে আকিদা পোষণ করে না যে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ কিন্তু সুফি সম্প্রদায় ঢুকিয়ে দিয়েছে যে তোমরা একদিন লিখতে থাকো বিশ্বাস করবে পরে এখন বিশ্বাস করো আর না করো বাংলার মানুষ একদিন না একদিন এই আকিদা পোষণ করবে এখন তোমরা লিখতে থাকো তাই আমরা লিখছি বর্তমানে লিখে যাচ্ছে বিশ্বাস করছি না কিন্তু পরবর্তী প্রজন্ম মানুষ অবশ্যই বিশ্বাস করবে এই ষড়যন্ত্র আমাদের মাঝে ঢুকিয়ে দেওয়া হয়েছে অবশ্যই সাবধান থাকতে হবে তাদের এই ষড়যন্ত্র বুঝতে হবে যদি প্রকৃত ইমানদার হিসাবে দুনিয়াতে বেঁচে থাকতে চান প্রকৃত মুসলিম হিসাবে দুনিয়াতে বেঁচে থাকতে চান অবশ্যই অবশ্যই আপনার ইমানই দায়িত্ব হলো যেখানে আল্লাহ মোহাম্মদ দেখবেন মুছে ফেলতে হবে আপনার বাড়ি থেকে আল্লাহ মোহাম্মদকে মুছে ফেলুন আপনার গাড়ি থেকে আল্লাহ মোহাম্মদকে মুছে ফেলুন আপনার মসজিদ থেকে আল্লাহ মোহাম্মদকে পাশাপাশি লেখা মুছে ফেলুন না হলে আপনি প্রকৃত মুমিন নন আপনি প্রকৃত ইমানদার নন আপনি প্রকৃত মুসলিম নন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম যতটুকু ভালোবাসা পাওয়ার হকদার ততটুকুই ভালোবাসতে হবে আমরা যারা আল্লাহ পার্শে মোহাম্মদকে লিখি তারা কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবেসে লেগে থাকি কিন্তু আমাদের ভালোবাসা যেন এত বেশি না হয় যেই ভালোবাসা আমাদেরকে শির্কের পর্যায়ে পৌঁছে দেবে এত বেশি ভালোবাসা ভালোবাসা ঠিক নয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নিয়ে এত বাড়াবাড়ি করা ঠিক হবে না অবশ্যই বাড়াবাড়ি করা রাসুল সাল্লাম নিজেই নিষেধ করছেন রাসুল সাল্লাম বলছেন মারিয়াম তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না আমাকে নিয়ে অতিরঞ্জন করিও না আমাকে তোমরা বাড়িও না কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারিয়াম যেমন নাসারারা খ্রিস্টানরা ঈসা আলী সালাতামকে বাড়াতে বাড়াতে বাড়াতে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে বানায়নি এটা অতিরঞ্জন করার জন্য এই গুলু করার জন্যই তারা ঈসা আলাইসাল্লামকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে এই জন্য রাসুল সাল্লাম বলছেন লাতরুনি তোমাকে তোমরা আমাকে বাড়িও না আমি যে পর্যায়ে রয়েছি আমার মর্যাদা যতটুকু ততটুকুই রাখো তারপরে তিনি বলছেন ফাইন্নামা আনা আব্দু বরং আমি আল্লাহ তালার বান্দা ফাকুলু অতএব তোমরা বলো আবদুল্লাহ রাসুল আমি আল্লাহ তালার বান্দা এবং তার রাসুল এর বেশি তোমরা কিছু বাড়িও না আমাকে নিয়ে অতএব রাসুল্লাহ সাল্লাহ এত বাড়ানো যাবে না রাসুল সাল্লামকে বাড়াতে গিয়েই আমরা আজকে রাসুল সাল্লামকে নূরের তৈরি বানিয়ে দিয়েছি অবশ্যই রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মাটির তৈরি একজন মানুষ কিন্তু তাকে নিয়ে অতিরঞ্জন গুলু করতে করতে আমরা আল্লাহর আসনে পৌঁছানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা রাসুল সাল্লামকে নূরের তৈরি বানিয়ে দিলাম অবশ্যই এটা থেকে বিরত থাকতে হবে আল্লাহ রাসুল সাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি এই ব্যাপারে আলোচনা করতে গেলে আরও অনেক আলোচনা প্রয়োজন হবে আমার আলোচনা সংক্ষিপ্ত করতে চাচ্ছি আমি সেই দিকে আর যাচ্ছি না অসুস্থতা দূর করার জন্য ঔষধ খেতে হবে শরীরে কোনো কিছুই ঝোলানো যাবে না শরীরে কোনো কিছু ঝোলালে তা অবশ্যই শির্ক হবে সবের শরীরে তাবিজ ঝুলালে শির্ক হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা যে ব্যক্তি শরীরে তাবিজ ঝুলালো সে অবশ্যই শিরিক করলো অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নার রুকা নিশ্চয় ঝাড়ফুঁক ওয়াত্তামাইম তাবিজাবলি ওয়াত্তেওয়ালা এবং ভালোবাসা সৃষ্টির তাবিজ শিরকুন শিরক এবার আপনারা একটু বিপদে পড়লেন রাসুল সাল্লাম বলছেন ইন্নার রুকা নিশ্চয় ঝাড়ফুঁক শিরিক আপনারা ঝাড়ফুঁক করেন না আমরা তো অনেক সময় ঝাড়ফুঁক করি কিন্তু রাসুল সাল্লাম বলছেন ইন্নার রুকা নিশ্চয় ঝাড়ফুঁক শিরিক তাহলে ফায়সালা কি হবে ফায়সালা হবে এটাই সমাধান হচ্ছে এটাই যে পবিত্র কোরআনের আয়াত এবং সহিহাদিস সমূহে যে সমস্ত দোয়া রয়েছে এই আয়াত এবং দোয়া দ্বারা যদি ঝাড়ফুঁক করা হয় তাহলে তা নিঃসন্দেহে জায়েজ যেই ঝাড়ফুঁক রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম নিজেই করেছেন কিন্তু বর্তমানে প্রচলিত বিভিন্ন গান বলে বিভিন্ন দেবদেবীর দোহাই দিয়ে যে ঝাড়ফুঁক করা হয়ে থাকে এই ঝাড়ফুঁক নিঃসন্দেহে শির্কের অন্তর্ভুক্ত এই ঝাড়ফুঁককে অবশ্যই বর্জন করতে হবে কোনো ব্যক্তি যদি এই ধরনের ঝাড়ফুঁকে অভ্যস্ত থাকেন তাহলে অবশ্যই এই ঝাড়ফুঁককে পরিবর্তন করে একমাত্র কোরআনের আয়াত এবং দোয়া দ্বারাই ঝাড়ফুঁক করতে হবে অন্যথায় তার শিরিক হবে একদা রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের নিকটে দশজন ব্যক্তি আসলেন বায়াত করবেন তাই রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম দশ জনের মধ্যে নয় জনকে বায়াত করালেন একজনকে করালেন না যে নয়জনকে রাসুল সাল্লাহ সাল্লাম বায়াত করালেন সেই নয়জন রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে বললেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বায়াত আতিসে আতাওয়াতা রাখতে হাদা আপনি আমাদের নয়জনকে বায়াত করালেন একজনকে ছেড়ে দিলেন কেন একজনকে বায়াত করালেন না কেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন ইন্না আলাইহে তামিমাতান তার শরীরে একটি তাবিজ রয়েছে ফাদ খালাইয়াদাহু অতপর তিনি তার হাত তার শরীরে ঢুকালেন ফাকাতাউহা অতপর তার তাবিজটিও কেটে ফেললেন ওয়াবায়াহু এবং তাকেও বায়াত করালেন ওয়াকালা মান তাআল্লাকাত তামিমাতান ফাকাদ আশরাকা এবং তিনি বললেন যে ব্যক্তি শরীরে তাবিজ ঝুলালো সে অবশ্যই শিরিক করলো দেখছেন একটি তাবিজ থাকার কারণে রাসুল সাল্লাম তাকে বায়াত পর্যন্ত করালেন না সে প্রথমে ইসলাম কবুল করতে এসেছে রাসুল সাল্লাহ সাল্লাম মনে করতে পারতেন যে প্রথমে ইসলাম কবুল করুক তারপরে তাবিজটি কেটে ফেলবো জি না শিরকের সাথে কোনো আপোষ চলে না আগে শিরিক ত্যাগ করো তারপর তুমি বায়াত করো ইসলাম কবুল করো এই জন্য তিনি আগে তাবিজ কেটেছেন তারপরে তাকে বায়াত করা করিয়েছেন অতএব রাসুল সাল্লাহ সাল্লাম যেটাকে শিরিক বলেছেন সেখানে আমাদের কিছু করণীয় আছে ভাই আমাদের কিছু করার নেই রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যাকে শিরিক বলেছেন তাকে নিঃশর্ত বর্জন করতে হবে কোনো অজুহাত চলবে না রাসুল্লাহ সাল্লাহ আলী ভালোবাসতে গেলে প্রতিনিয়ত ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলে চিৎকার পেড়ে ভালোবাসা অর্জন করা যাবে না রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে তার প্রত্যেকটি আদেশকে যথাযথভাবে পালন করতে হবে প্রতিটি নিষেধকে নিঃশর্তভাবে বর্জন করতে হবে তাহলেই সে ব্যক্তি রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামকে ভালোবাসতে সক্ষম হবে অন্যথায় ভালোবাসার দাবিদার নামের কলঙ্ক করবে অতএব এই শিরিক ত্যাগ করতে হবে শুধু তাবিজ নয় বিভিন্ন গাছের শিকড় গাছের পাতা গাছের ছাল শরীরে যা কিছুই ঝুলান না কেন তা শিরিক হবে রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন মান তাল্লাকা শাইআন উকিলা ইলাইহে যে ব্যক্তি শরীরে কোনো কিছু ঝুলালো অসুস্থতা দূর করার জন্য সে যা কিছুই ঝুলাক না কেন তা শিরিক হবে অবশ্যই অবশ্যই গাছের শিকড় আপনি পিষে খেতে পারেন গাছের ছাল পিষে খেতে পারেন গাছের পাতা পিষে খেতে পারেন শরীরে ঝোলাতে পারবেন না আল্লাহ ছাড়া প্রেত কোনো পীরের নিকটে কোনো পীরের মাধ্যমে কোনো বুজুর্গানের দিনের মাধ্যমে আল্লাহকে ডাকা আল্লাহর নিকটে সাহায্য চাওয়া শির অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তালা বলছেন উদরুনি জিবলাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ তালা এই কথা বলেননি যে উদরুনি বিবাস সেটাতে আস্তা জিবলাকুম তোমরা অমুক পীরের মাধ্যমে আমাকে ডাকো তাহলে আমি তোমাদেরকে তোমাদের ডাকে সাড়া দেব এই কথা আল্লাহ তালা বলেননি আল্লাহ তালা বলছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব অতএব মাধ্যম সৃষ্টির দরকার নেই রাসুল মোহন আল্লাহ তালা বলছেন লাদুনিল্লা তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না মা লাইয়াং ফাউকা যে তোমার কোনো উপকার করতে পারবে না রুকা এবং তোমার কোনো ক্ষতিও করতে পারবে না ফাইন ফালতা তবুও যদি তুমি মৃত ব্যক্তিদেরকে ডাকো ফাইন নাকে জামিন তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে আয়াল মুশরিকিন মুশরিকদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ তালা নিজে নিষেধ করছেন তাকে ছাড়া অন্য কাউকে ডাকতে আপনি আটরশিতে যান কেন আপনি চরমনায়ের নিকটে গেলেন কেন আপনি বক্সিয়া খানকা শরীফে গেলেন কেন আপনি শাহজালালের মাজারে গেলেন কেন অবশ্যই অবশ্যই আপনার যাওয়াটা উচিত হয়নি মুসলিম হিসাবে আপনাকে তা থেকে বিরত থেকে একমাত্র আল্লাহ তালার নিকটেই যাওয়া উচিত ছিল আপনি জানেন আটরশি পীরের আকিদা আটরশি পীরের একটি আকিদা শুনুন আটরশি পীর সাহেব বলছে যে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য ইসলাম ধর্ম কবুলের কোনো দরকার নেই আবশ্যকতা নেই তিনি বলছেন যে যে যার ধর্মের উপরে থাকুক না কেন সে তার ধর্মের উপরে থেকেই যদি আল্লাহর নৈকট্য হাসিলের চেষ্টা করে তাহলে তা পারবে এবং এতেই দুনিয়াতে শান্তি আসতে পারে দেখছেন ইসলাম ধর্ম কবুলের দরকার নেই তার নিকটে অথচ আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কিছু অন্য কোনো দিন অনুসন্ধান করবে তার কোনো কিছু কবুল করা হবে না ওহুয়াফিল আখরাত মিনাল খাসরিন এবং সে হবে পরকালে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আল্লাহ তালার নির্দেশকে অমান্য করে আট রশিদ পীর সাহেব বলল যে ইসলাম ধর্ম গ্রহণের আবশ্যকতা নেই সকলে নিজ নিজ ধর্মের আওতায় আল্লাহর নৈকট্য হাসিল করুন আর আমার কাছে আসুন কিছু টাকা পয়সা দেন আমি আল্লাহর নৈকটে সাফাত করে দেব এটাই তার উদ্দেশ্য অতএব সাবধান থাকতে হবে অনেক আলোচনার দরকার ছিল যাই হোক আমাদের সময় মেনটেন করা আমাদের অতীব জরুরি আরও অনেক বড় বড় বক্তা রয়েছেন সকলের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আমি আমার আলোচনা দীর্ঘ করতে চাচ্ছি না আমি আপনাদের নিকটে একটি মাত্র অনুরোধ রাখবো সকলেই অবশ্যই অবশ্যই শির্ক মুক্ত ইবাদাত করুন শির্ক বর্জন করুন প্রথমেই কারণ শির্কের কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় আপনি পাঁচ অক্ত সালাদ আদায় করবেন করে কি করবেন আপনি যদি শিরিক করেন তাহলে আপনার তো সালাদ কবুলই হচ্ছে না আপনি তো ইসলাম থেকে বের হয়ে যাচ্ছেন শিরিক করার কারণে অতএব শিরিক করবেন সাথে সাথে সালাদ আদায় করবেন সিয়াম পালন করবেন তাহাজ পড়বেন হজ করবেন এতে আবার আপনার কোনো ফায়দা আসবে না আগে শিরিক বর্জন করুন তারপরে ইবাদাত করুন তাহলেই আপনার সেই ইবাদাত আল্লাহ তালার নিকটে কবুল হবে আল্লাহর নিকটে ইবাদাত কবুল হওয়ার অন্যতম প্র এক নম্বর শর্তই হচ্ছে শিরিক মুক্ত ইবাদাত করতে হবে শিরিক যুক্ত ইবাদাত করলে সেই ইবাদাত আল্লাহ তালার নিকটে কবুল হবে না আল্লাহ তালা আমাদের সকলকেই শিরিক মুক্ত ইবাদাত করার শিরিক থেকে বেঁচে থেকে একমাত্র আল্লাহ তালার ইবাদাত সঠিক শুদ্ধভাবে পবিত্র কোরআন এবং সৈহাদিস অনুযায়ী ইবাদাত করার তৌফিক দান করুন আমাদের সার্বিক জীবন পবিত্র কোরআন এবং সৈহাদিস অনুযায়ী গোলের তলার তৌফিক দান করুন আমিন আকুল কৌলিহাদ আস্তাকফিরুল্লাহ আলী ওয়ালিসাইল মুসলিমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত